لا منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في طار ولا جبل ما في وار هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة الشجاعة نور قلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فتاة صالح اسم قلوب بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يوسف جهاد يوشع حب دانيال صوت داوود وقال إلياس بهدى عيسى قوة موسى أيضا سليمان وعلم الخبر صلى الله عليه وعلى آله وسلم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق فقال رسول الله صلى الله عليه وسلم أنا خارج منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم وإذا ظهرت البدعة والفتن فليظهر العالم علمه أو كما قال عليه الصلاة والسلام میرے عزیزوں میرے دوستوں میرے بھائیوں بیان مقصد نہ مقصد جو مذاکرہ বাস্তবিক ওই কথা শব্দ হতে চলছে যে কথা মারিয়াম আলাইহ সালাম বলছিলেন يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا বাস্তবিক আর উন্মতে মুসলিমার উপরে এই দৌড়ি চলতেছে বরং এক কদম আগে চলে গেছে মারিয়াম আলাহ ইসলাম তো এতটুকু বলতেন যে আমাদের অবস্থা হইল নাসিনা আন্না না নাসিনা আমরা যে ভুলে গেছি এটাও ভুলে গেছি উম্মত যে মক্তদের কারণে ওষুধে আনা হয়েছিল উম্মত আসল মকসদকে দিলা উম্মত যেদিকে যেতে শুরু করছে মনে হয় না এদিকে চলার দ্বারা দিন ঠান্ডা হবে এজন্য মেরে দোস্ত উমুমি উম্মতের হাল উম্মতের উমুমি হাল দেখতে মনে হয় কোন স্বপ্ন জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা উম্মত যে ভুলে গেছে এটাও ভুলে গেছে উম্মতের উমুমি হাল আর সর্ব জমানায় যখনই উন্মতের এই হাল হয়েছে আর কেমন পর্যন্ত যতদিন উন্মতের এই হাল হইতে থাকবে এই হালকে ধরার জন্য সর্বযুগে যারা নিজেদেরকে পেশ করছে ওই পেশ করেওয়ালা তবকা আর সবচেয়ে বেশি কোরবানি দেওয়ালা তবকা এটা হজরত ওলামায় কেরাম ছিল আর বর্তমানেও আছে কেমন পর্যন্ত তাদের কেননা রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম আসছে আর যার উপরে উন্মতকে রেখা গেছেন আর উন্মতের কাছ থেকে আল্লাহ আর আল্লাহ রসুলের যে মোতালাটা যা চান এই তিন জিনিস যদি উজুদে আনতে হয় তো হজরত ওলামায় কেরামের কুরবানি ছাড়া হজরত ওলামায় কেরামের কুরবানি ছাড়া এটা উজুদে আনা নামুন हर जमाना জমানা শুরু থেকে মুজাদ্দেদ আলফে সামি জমানা থেকে নিয়ে আজ পর্যন্ত বা ওনার আগে বা পরে বা কেমন পর্যন্ত গোলামায় দেবন্দের যদি তারিখ দৌড়ানো হয় তো আজকে ইসলাম দুনিয়াতে যতটুকুই দেখা যেতেছে সেই সেকেলেই দেখা যেতেছে যতটুকু আসলাফে দারুন অনুম দেওয়ন যদি কোরবানি না দিতেন আর গাছের পাতা যদি না চাপাইতেন আর পুরা জিন্দগি যদি না লাগায় দিতেন তাহলে যতটুক সেকেল আমাদের সামনে আসছে ওই সেকেল কখনো কেউ দেখত না আমরা যে বসার জায়গা পাইতেছি বা বসতেছি আমাদের সময় কাটাইতেছি এতে কোনো সন্দেহ নাই কথম খায়া বললেও মনে হয় আমি হবে না গুণা হবে না আমাদের আতলা ওলামায় ওলামায় দারুল হলুম দেবল যদি কোরবানি না দিতেন তাইলে বইয়ের জমিনে যেটুক আমরা বসার জায়গা পাইতেছি বসার জায়গা মনে হয় আমাদের জন্য আমরা আল্লাহকেই চিন্তা এটা মেরে দোস্ত আজকে উমি উন্মতের হাত হইল বরং একশো আগে ভুলা গেছে ভুলা গেছে জিন্দগির মাত্রা এটা এই হাল থেকে যদি উন্মতকে বাহির করতে হয় তাহলে দোস্ত যে জিনিসের ওয়ারেস আল্লাহ আমাদেরকে আসমানি এই এলেনের ছাড়া উন্মতকে এই জিনিস থেকে বাহির করা কখনো সম্ভব না এলে আছে যদি রাগ করি না করে আর এলে মহারারা যদি নিজেদেরকে ফ্রেশ না করে আর এলে মহালারা যদি নিজেদের এলে অনুযায়ী কোরবানির মাত্রাকে না বাড়া আর মেহনতকে যদি উমুম না করে তাহলে বেড়ে দোস্ত উন্মত তো টিকবে না টিকবে না হয়তো সন্দেহ এটা হতেছে যে আমরাও হয়তো টিকবো না একদিন আসবে আমাদের বাচ্চাও থাকবে তারিখ এই কথাই বলতে দোস্ত যদি জবান দরাদি হয় মাফ করা দিয়ে যতটুকু আমি আমার চোখে দুনিয়া দেখছি একটা হলো পড়া দুনিয়া আর একটা হলো দেখা দুনিয়া দেখা দুনিয়া হিসাবে তারিখ তারিখের সাফাত تاریخ بنیا اخلاف زندگی اور دین و ممالک کردار کرا اور اسلام عروج اور مقصد تاریخ صفحات سے پورا کرا ہوتے اور بولیم سے بولیم پورن ہوتے کنتو ان صفحات والا مقام کی بھی دیکھا ہے جو کہ دشید روز কখনো দেখা যাবে কোনটা পঞ্চাশ বছরের দূরত্ব আফগানিস্তান পঞ্চাশ বছর হয়েছে কিনা সন্দেহ আজকে ওই দারুণ লোক আফগানিয়ার একটা ঈদ পর্যন্ত বাকি নেই একটা ঈদও নেই কেউ যদি বলে যে দারুল হকানিয়ার একটা ঈদ আছে সে ভুল বলছে ওই কুতুবখানা কাবুলে যার মোকাবেলা দুনিয়ার জামিয়া আধারের কুতুবখানা করার কোনদিন ক্ষমতা রাখে না আর ছিল না সবচেয়ে বেশি কলমী রক্ষা এই রুয়ে জমিনের ভিতরে কাবুলের কুতুবখানায় ছিল এটা আমার চোখে দেখা বলতেছি চোখে দেখা ওই নুসখা কলমি নুসখা কাবুলের কুতুবখানার ভিতরে পুরা আলমের ভিতরে সবচেয়ে বেশি ছিল উসমানী দৌড়ের ভিতরে কাবুলওয়ালারা কলমি মুস্তাকে কাবুলি কুতুবখানার ভিতরে জমা সেই কলমি মুস্কা না বৈরুতের কাছে আছে না জামে আধারের কাছে আছে কিন্তু আজকে ওই কুতুবখানার একটা ওরাকও বাকি নেই মুস্কা তো মুস্কা একটা ওরাকও নেই দামের দৌড়ে সেই বাগদাদের মাটির ভিতরে এলেমের খুশবু ছিল খুশবু সে তাটি লিখতে বাধ্য হতে যে বাগদাদের এলেমের মাটির ভিতরে বাগদাদের মাটিতে এলেমের খুশবু ছিল এলেমের খুশবু ছড়াই জমানায় সাদ্দা পুরা ইরাকের ভিতরে একজন হাফেজ বাকি ছিল না আপনারা তাকিব করেন আমার তাকিব করা শেষ হ্যাঁ এখন হইতেছে একজন একজন মুক্তাদের সুন্না সুফি তার সুনাম ছিল অথচ বাগদাদ আবু হানিফা রহমতুল্লাহ জন্মস্থান যে সুরাইয়া থেকে দিনকে তাই না গিয়া ইস্তালারা কি বলে স্বামীর মোকদ্দমাতে তো তাই লেখা আছে ঠিক না কি বলো বললো ভুল বললে বললো মানুষ হিসাবে ভুলই হয় সুরাইয়া থেকে যে দিনকে জমিনে টেনে নিয়ে আসে ইমাম আজম যার জন্মস্থান সতেরো জন সাহাবা গ্রামের সোহবত যার কমসে কম আছে ওই ইরাক ওই ইরাক এলেম থেকে শূন্য হয়ে গেছে ওই মাওয়ারা উন্নাহার যার এলেমের ফখর আমাদের কাছে হানাতি মোতাবেক এলেম পুরাকে পুরা মা ওরাউল নাহারে আজকে মা ওরাউল নাহারে একটা মক্তব পর্যন্ত বাকি নেই মেরে ভাইও মেরে দোস্ত মেরে ভাইও মেরে দোস্ত ওই নিজাম যে নিজাম চলে আসছিল সুফিয়ানি সৌরি রহমতুল্লাহ আলহ থেকে নিয়ে আলী রবি আল্লাহ থেকে শুরু করা সুফিয়ানে চৌরি রহমতুল্লাহ উপর দিয়া গড়ায়া যে এক নিজাম চলে আসছি আসছিল মেরে দোস্ত মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিজ বলে ওই বাগদাদ ওই ইরাকে ওই খানকার কোনো অস্তিত্ব কোনো ইটো নাই দেখা জিনিস এই জন্য যেটা বলতেছিলাম মেরে দোস্ত লম্বা আমি করবো না আপনাদের তাদরিকা বৎসরের শেষ দশটা মিনিট সময় বাহির করা বড় কষ্ট আমরাও ছাত্র জমানা ছিল এক জমানা আমরাও পড়াইছি যদি নাকি এখন পড়াইতে পারবো কিনা সফরের মশরুফিয়াতের কারণে এই জমান এই সময়টা বড় দৌড়াদৌড়ির জমানা হয় আমাদের উস্তাদরা বলতো শ্যামাই পর্যন্ত ছাত্রও বোঝে ওস্তাদও বোঝে সসমাই পর্যন্ত ওস্তাদ বোঝে ছাত্র বোঝে না আর চালানায় গেলে দেখা যায় দুজনই শুধু দৌড়াইতে থাকে আমরাও হাজারিতে একদিন পাঁচ পাড়া পড়তে হইতে বুখারি খতম করতে হবে মেরে দোস্ত যেটা আসলে আফসোসের ব্যাপার আজকে উন্মতের এই হাল থেকে যদি উন্মতকে বাহির করতে হয় যে আমাদের রাহবরি ব্যতীত উন্মতকে বাহির করার আর কোন রাস্তা নেই এজন্য মেরে দোস্ত একদম এলেনের কদর ছিল কিমত ছিল আজকে এলেমের কদরও নেই কিমতো নেই এক জমানা আম্মাতুর নাচের দিনের ভিতরে ওলামায় গ্রামের কদর ছিল আজকে একটা রিক্সাওয়ালা কুলির দিলের ভিতরে ওলামায় গ্রামের কদর নেই নাইনটি পার্সেন্ট বাংলাদেশি আজকে ওলামায় গ্রামের কদর আর কিমত দিল থেকে বাহির করা ওলামা বিদ্বেষী জিন্দেগি কাটাইতে আর ওলামা বিদ্বেষী জিন্দেগি কুপর এতে কোনো সন্দেহ নেই আর যদি এই হালে তার মৃত্যু হয় তাহলে তার কুফরির মৃত্যু হবে এত কোনো সন্দেহ নেই আর যদি কুফরির হালে তার মৃত্যু হয় অথচ আল্লাহ তো তার খায়ের চাইছিল মাইনুরি বিল্লাহ ইসলাম আল্লাহ তো তার হেদায়ত চাইছিল আর তার হেদায়তের মহাফেজ হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছিলেন وأورثنا الكتاب الذي نستطينا من عبادنا বিদায় মেরে দোস্ত আমরা নির্বাচিত আমাদের মকাম বড় উঁচা আল্লাহ আমি তো এই জন্য বলি যে মুসা আল ইসলাম কালিমুল্লাহ চার শর্তের সাথে আর আমাদের বাচ্চা বাচ্চা কালিমুল্লাহ বেদুনের সাথে মুসা আল ইসলামের কালিমুল্লাহর জন্য চার শর্ত ছিল তুর পাহাড় হইতে হইতে এছাড়া কথা বলার কোন রাস্তা ছিল না আর জেলেই জুতা খুলতে হতো আর কথা বলার সময়ও নির্ধারিত ছিল আবার মেকদারও নির্ধারিত ছিল কিন্তু আমাদের হেফজখানার ছোট বাচ্চা যদি কোরআন পড়তে শুরু করে তো ওইখান থেকে কোনো মোমানাত আসবে না যে তুই বাচ্চা তোর সাথে আমি কথা বলতে রাজি না আর যদি আলিফলাম নুনের টিকা শুরু করে আর নাচ পর্যন্ত পড়ছে তাহলে এত লম্বা কথা বলতেও আমি রাজি না এরকম কোন এলানাথ উপর থেকে আসবে না সে যদি আবারও শুরু করে দোবারা নাচ শেষ করা তাইলে উপর থেকে এলানাথ আসবে না এক খতম হইল আরব খতম আবার কেন শুরু করলাম বরং এই এলানই আসবে তুমি চল পড়তে পড়তে এক সময় তুমি ক্লান্ত হবে কিন্তু আমি আল্লাহ তোমার সাথে কথা বলতে বলতে ক্লান্ত হব না আমাদের জন্য কোনো শুরু নাই মেরে ভাইও মেরে দোস্ত মেরে আজিজ আমাদের মোকাম উঁচা এই জন্য যে এলেমের সাথে আল্লাহ আমাদেরকে চুষতেন নির্বাচিত করতেন এই এলেমের মোক্তাদা যদি আমরা পুরা করতে পারি এলেমের তাকাদাকে যদি আমরা পুরা করতে পারি আর হুকুকের সাথে যদি আর হুসুল হয় একটা হলো হুসুলই তাকাদা এটা যদি পুলাবা পুরা করে আর যদি মোক্তাদাকে পুরা করা হয় তাইলে আবার ওই জমানা আল্লাহ ফিরে আসতে বাধ্য ইনশাআল্লাহ ফিরে আসবে সেই জমানে ওলামা ইকরামের কদর ছিল কদর কদর কদর কদর বাদশাহ পর্যন্ত ওলামা ইকরামের দুয়ারে বসাকে নিজের সাদত মনে করত সাদত মনে করত আর ওলামা গ্রামের দুয়ারে যায়া চোখর হাতড়াইতে থাকতো অনুমতি হইলে ভিতরে ঢুকতো আর অনুমতি না হইলে ফিরা যেতে বাধ্য হইত জমানা ছিল আজকে আমরা হারা করছি বুঝব হারা ফেলছি কদরও হারাইছি কিমতো হারাইছি তাকতও হারাইছি এই এলেমের ভিতরে তাকত ছিল যে তাকত আল্লাহ কোরআনে বর্ণনা করতে যদিও নাকি আজকে আমার মনে আমি ভুলাজামের জন্য মনে হচ্ছে দেখে বলতেছি আমি একানব্বইতে সর্বপ্রথম দুধের সফর শুরু করি একানব্বইতে আমার সফর হয় সৌদি আরব আর দুবাই যখন দুবাই আমি সফর করতেছি এখনো জিন্দা আছে আল্লাহ ওনাকে জিন্দা রাখো হায়াতের ভিতরে বর করতে ফিলিস্তিনের এক শীর্ষ পার আলেম নাম হল ইয়াসের সাদান প্রথম সারির আলেমদের ভিতর থেকে আলেম বাড়ি হল তার কাজে লুট যেখানে দাজ্জালকে কতল করা হবে আমরা হাজিতে করি যে দাজ্জালকে লুটে কতল করা হবে ইসা আলাম কতল করবেন লুট থেকে তেলাবিবের দূরত্ব হল সতেরো কিলোমিটার আর লুদের ভিতরে বাবে লুট কাবজালের রাত প্রাসাদ তৈরি হয়ে গেছে ইহুদিরা কাবজালকে বলে রসুলুল আনা নিরাপত্তার দূত ওই প্রাসাদের সামনে লেখা আছে হিন্দু ভাষায় ইস্তাক মিনু রসুল আনা নিরাপত্তার দূরকে স্বাগত জানাও তারই পাঁচ কিলোমিটার দূরে লুটের ভিতরে দাওয়াত তবলিগের মার্কাজ লুটের দূরত্ব পাঁচ কিলোমিটার এইখানে মোহাম্মদ রসুল্লাহর মার্কাজ আর এইখানে হলো দাজ্জালের মার্কাজ তার বাড়ি হলো লুটে সে বলে আমার প্রতিবেশী আলেম এইবারও আমাদের ইস্তেমা আছে আমাকে একানব্বইটা আমাকে বলছে মুক্তি তোমাকে তথ্য দিতেছি শুনো আমার প্রতিবেশী আলেম আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লির সংখ্যা কত তো আমি তাকে প্রতি উত্তরে বললাম যে তুমি ইহুদি জুমার ফজরের সাথে তোমার সম্পর্ক কি তো সে প্রতি উত্তরে বলল যে না আমার একটা তথ্য জানার দরকার আছে আর আমিও ভাবলাম আমি ইহুদিদের ভিতরে বাস করি তার সাথে ঝগড়া জড়ানো আমার জন্য ঠিক হবে না তা আমি বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না তো সে প্রতি উত্তরে বলল ইদান নাহনুফিল আমার তাইলে আমরা এখনো নিরাপদ জিজ্ঞাসা করলাম এতে অর্থ কি বলে আমাদের কিতাবে এখনো লেখা আছে সেই দিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে ওই দিন মুসলমানদের বিজয়ের কালা শুরু হবে মেরে ভাইও ওরা বিকৃত করছে ঠিক সত্য কিন্তু কাজের জিনিসকে বিকৃত করে না কাজের জিনিসকে রেখা দিতে আপনারা তথ্য নিয়ে দেখেন দরিয়ায় উর্দু এটা হলো ইসরায়েল আর উর্দুনের মধ্যে ডিভাইডেড হাদিসও আছে ইয়াতুল শক্তিয়া এটা হলো সরকে ওটা হলো গার্বে জড়িয়ে উর্দুমের ওই সর ইসরায়েলের ভিতরে ঠিক আমাদের কৌমি নেতাবে দাওয়া হাদিস পর্যন্ত মাদ্রাসা ওই মাদ্রাসা হল ইহুদি ইন্টালিজেন্স বাবা তাদের লেবার সুন্নতি এত বড় দাড়ি পাগড়ি ওই নিঃশ্বাসকে পড়ানো হয় যেটা সারা দুনিয়ায় ইসলামের ভিতরে ইসলামী নেতা ইসলামী নেতা আর এই নেতাদের উপরে পড়ায় পুরো আরব দেশগুলোর ভিতরে যেখানে যেখানে ঢুকা যায় মুসলমানদেরকে বিগ্রামের জন্য ওইখানে ওইখানে এরা তাদের জিনিসকে ঢুকাইতে শুরু করছে ইন্টেলিজেন্স হিসাবে সিআইডি হিসাবে তাদেরকে ওইখান থেকে নিয়োগ দেওয়া হয় শতবার আমাদের দেশে ধরা পড়ছে করতে না করে না সারা দুনিয়ায় করতে আমি জার্মানি গেছি জার্মানি জার্মানি একটা গবেষণাগার আছে গবেষণাগার শুধু তাদের চব্বিশ ঘন্টার কাজ হইল যে আওয়ামের কি নাওয়াহি কি তা তুমুর রসুল কখনো এই আওয়ামের কি ওমা নাহাকুম আনহুকান তাহু আর নওয়াহি কি এটা শুধু তারা রিচার্জ করে আর নওয়াহির উপরে মুসলমানদেরকে কিভাবে উঠানো যায় এটার জন্য চব্বিশ ঘন্টা তারা ফিকির করে মাসাল্লাহ কদিন মাদ্রাসা মাহমুদিয়া দক্ষিণ অঞ্চলের হাট ঠিক না কি বলেন হাত ছিল এটা মার্কাজ হাত এবং মার্কাজ আপনাদেরকে আমি তথ্য দেওয়ার জন্য বলতেছি বেশি দূরে যাওয়ার জন্য স্পেনে একটা স্পেনে যখন আপাত্তুর কামালের রাজত্ব তখন স্পেনে আন্ডারগ্রাউন্ড একটা মিটিং হয়েছে পাগড়িতে সাড়ে তিন মাস সমস্ত খ্রিস্টান যে খ্রিস্টান ক্যাথলিকদের তাদের একটা মশলারা হচ্ছে সাড়ে তিন মাস আন্ডারগ্রাউন্ড তাদের কথা ছিল যে সারা দুনিয়ার ক্যাথলিক বারো দল কৃষ্ণ আসারা নাসিবা এদেরকে এক করে দেওয়া তখন খ্রিস্টান পাদ্রীরা বলছে যে ক্যাথলিক বারোটা এক করা যাবে না এটা ক্রিসমাসের যুগ থেকেই বারো পুরানো আছে ইসনা আসারা নাসিবা এক করা যাবে না কিন্তু আমরা একটা কাজ করতে পারি যদি তোমরা এটা মানো বলে কি কাজ বলে আমরা মুসলমানদের বিরুদ্ধে বারো দলকে এক করে দিতে পারি আর আমরা নীল নকশা তৈরি করব যদি তোরা সারা আর মুসলমানদের উপরে গল্প পাইতে চাও তাহলে আমাদের নীল নকশার উপরে তোমাদের আমল করতে হবে তখন তারা সাড়ে তিন মাসে একটা নীল নকশা তৈরি করে ওইখান থেকে আমরা একজন পাত্রীকে হেদায়ত দিয়েছিলেন সে ওই নীল নকশাকে ফাঁস করতে আর তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে ওই নীল নকশার উর্দুকে তর্জমা হয়েছে ওইটার নাম হইল সিহাব নামা সাড়ে আটশো পৃষ্ঠা আছে সাড়ে আটশো পৃষ্ঠা যদি কারো হাত লাগে কখনো মোতালা করতে পারে তাদের কথা হল সর্বপ্রথম তাদের থিওরি সারা দুনিয়ায় যত আলমী স্ট্যান্ডার হবে এটা ন্যাটো নিবে ন্যাটো আর খ্রিস্টান সম্প্রদায় কম দাম নিয়েও নিবে আর খ্রিস্টান সম্প্রদায় এটার ভর্তুকি দিবে আর এই টেন্ডারের হেড যে থাকবে সে পাদরি হইতে হবে পাদরি ছাড়া নামন্ত্রণ এই জন্য খ্রিস্টান সিহাব নামার প্রথম শর্ত সারা দুনিয়ায় আমাদের যত প্রতিষ্ঠান হবে এটার হেড পাদ্রি হইতে হবে এই জন্য যত স্কুল কলেজ দেখেন হাসপাতাল সবাই হেড কিন্তু পাদ্রি যত খ্রিস্টান দেখবেন টেন্ডার বা রুট বানাইতেছে এটা আমার তাহকিক করা হয়ে গেছে আপনারা তাহকিক করেন সাদার ব্যতীত ওদের কোন প্রতিষ্ঠানের হেড হওয়া নামক তাদের প্রথম রেজুলেশন এই জন্য তারা সর্বপ্রথম টেন্ডার যেটা নেয় দুনিয়ার জীবনে সর্বপ্রথম টেন্ডার নেয় তারা মদিনা থেকে ইস্তাম্বুলের রাস্তা আর যেই দিন ইস্তাম্বুলের রাস্তা ওপেন হয় ওই দিন আতাতুল কামালের রাজত্ব শেষ গুটায় গেছে শেষ রাজত্ব শেষ ওই দিনই আতাতুল কামালের রাজত্ব শেষ হয়ে গেছে তারিখ ছাড়া ইচ্ছা না মেরে দোস্ত উদ্দেশ্য হইল এটাই আল্লাহ আমাদেরকে এক দৌলত আসমান নিলেন পুরা ইনসানিয়াতকে ইনসানিয়াতের উপরে উঠানোর জন্য আমাদের এলেন ব্যতীত কোনো বিকল্প রাস্তা নাই ইনসান যদি ইনসান হতে চায় তাকলিফ মক্তবে তাকলিকে ইনসানের যদি অজুদ হইতে হয় তাইলে আমাদের এলেন আর আলো ছাড়া না ইনসান ইনসান হবে না মকসদে তাকলিকে ইনসানের অজুদ হবে আমাদের এলেনের আলো ব্যতীত ইনসানি মকসদও জুড়ে আসবে না আর ইনসান ইনসানও হবে না কিন্তু আল্লাহ পুরা ইনসানিয়তকে এলেনের জন্য আসমানি এলেনের জন্য কেননা মেরে দোস্ত বাতিলের হর্ব দুটা হকের হর্ব দুটা বাতিলের বুনিয়াদও দুটা হকের বুনিয়াদও দুটা হকের বুনিয়াদ ওহি আর দাওয়াত বাতিলের বুনিয়াদও ওহি আর দাওয়াত শয়তান ও দাওয়াত কি ওহি পাঠাইছে ইন্না শয়তান ইহি শয়তান ওহিকে ইস্তেমাল করছে যদিও নাকি তার ওহি দুঃখরূপাল কৌলি গুরুরা আল্লাহ ওহিকে ইস্তেমাল করছে আর আল্লাহ ওহি হইল হক আর হককে ইন্তেসার করার জন্য আল্লাহ দাওয়াতকে নবীদের মাধ্যমে ইস্তেমাল করছে আর শয়তান ও বাতলকে সারা দুনিয়ায় ছড়ানোর জন্য দাওয়াতকে ইস্তেমাল করবে শয়তানের দাবি এটা ইন্নি দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি শয়তানের সর্বশেষ নতিজা একেই সে বর্ণনা করছে আমি শুধু দাওয়াত দিচ্ছি আর কোন কর্ম আমার কাছে ছিল না তিনি কি দাঁড়াইলো মা আনা বিমুসরিকিকুম তোমরা তোমাদের জায়গায় আমি আমাদের জায়গায় আমি আমার দুই হরবার হকের নকল করে আমি পাশ হয়ে গেছি তোমাদের কাছে হক ছিল তোমরা হককে ইস্তেমাল করার মতো করো না বিদায় তোমরা ফেরত হকের বুনিয়াদে দুটি ওহি আর দাওয়া এজন্য মেরে দোস্ত এহির এলেমের হামের আমরা দাওয়াতের এলেমের হামের আমরা আমরাই পারি উম্মতকে উম্মত বানাইতে আমরাই পারি উম্মতের রাতকে আবাদতে রূপান্তরিত করতে উম্মতের দিনকে আবাদতে রূপান্তরিত করতে আমরাই পারি পুলিশ সকালবেলা ঘর থেকে বাহির হবে আর পিছনে যখন ঘরে ফিরবে তো মাদার জাত মাসুম হয়ে ফিরবে এই মুস্কা আমাদের কাছে আছে আর কারো কাছে আছে উনি যখন সকালবেলা ঘর থেকে বাড়ি হয় সবার রিজিকের জন্য আর বিকালবেলা যখন কিরা আসে তো আল্লাহ বলতে সে এরকম কিরা আসে যেরকম তার মা আসতে তাকে জন্ম দিল আমরা পাই আমাদের কাছে এলে না এজন্য মেরে রস্ত উন্মতের হালের উপরে মোহাম্মদ রসুল্লাহ কসম খাইছেন লম্বা হয়ে দেখতেছে হুজুর বসা আছে তারপরে দাবান দাবাজি করতেছি কেননা মেরে বুঝতো ব্যথা ব্যথা ব্যথা ব্যথা আমি সব জায়গায় আমার ব্যথার কথাই বর্ণনা করি যে আমার দিলে ব্যথা শুধু ব্যথা ব্যথা আর ব্যথা মোহাম্মদ রসুল্লাহ ওই সিনা কোন নবীর সিনাকে চাষ করা হয় না সুরুস্তামের সিনা তিনবার চাষ করা হয়েছে কারণ কোন নবী নবীন মুসাহেদানা আমাদের নবী নবীল মুসাহরা তাকে মুসাহদার মাধ্যমে আল্লাহ নবুয়ত দিতেন যদিও কয়েকদিন জিবরিলের আরাধনা ছিল কিন্তু আল্লাহ বেশি দিন বরদাস্ত করেন না যে জিবরিল তুমি যাবে আর আমি যাব না তুমি মাধ্যম হবে আমি মাধ্যম পছন্দ করি না আমার বন্ধুকে ডাকো আর আমার পাশে বসাও আর সমস্ত তোমার সনদে মোত্তাক্ষের বানাইতে চাই আমি আর সনদের ভিতরে কোনো অস্তা রাখতে চাই না বন্ধুকে উঠাইতেন আর আপনারা জানেন আর সে নিয়ে অবাকাও তাই নিয়ে আপনার জায়গায় পৌঁছাইতেন وأوحى إلى عبده ما أوحى أوحى إلى عبده ما أوحى مكمل করে নবীগুল মুশাহাদা বানায় দিতেন বলতে আরস দেখেন তারপরে যে বলেন এই জন্য বদায় নেহাওয়ালা দেখতে বাধ্য হইতে আর আরশু মখলু কাতুল মিনিয়াকু কাতুল আমরা সেন কুর্সি দেখেন তারপরে যে বলেন কলম দেখেন তারপরে যা বলেন লৌহ দেখেন তারপরে যা বলেন আলস আলাল মা ওই সমুদ্র দেখেন তারপরে যা বলেন ফেরেস্তা দেখেন তারপরে গিয়ে বলেন সাত আকাশ দেখেন জান্নাত দেখেন জাহান্নাম দেখেন সব দেখেন শেষমেশ উমরের বাড়িও দেখেন আর দয়া উমরকে বলেন কিরকম বাড়ি আমি বলেন নবীউল মুসাহেবা যেই নবী উলুহিয়াতের জগতের সমস্ত তাকালিয়াতকে চীনা মোতাহাম্মেল হয়েছে শুধু মোতাহাম্মেল হয় না বরং চীনা এক তারা মোনাম্বর হয়েছে ঠিক না শুধু কি মোতাহাম্মেল হয়েছে না না না মোতাহাম্মেলের সাথে সাথে মোনাম্বর হয়েছে কিন্তু মুসা আলাই ইসলাম মুসা আলাইসলাম তাজাল্লিকে সইতে পারেন না কত দূরের তাজাল্লি কিন্তু উলুল আসমি মিনা রসুল হওয়া সত্ত্বেও খর্রা সাইকা ঠিক তো হ্যাঁ কিন্তু হুজুর ইসলাম তাদের নিকেশ হয়েছে কাছে যে বসছেন কতটুক কাছে আল্লাহ জানি অবাক কাউসাই নিয়ে আদনা যখন বলে দিচ্ছে সেটা তো আল্লাহ জানি বুঝা গেল কোনো পর্দা ছিল অবাক কাউসাই নিয়ে আদনার মধ্যে পর্দা হইতে পারবে কিন্তু উন্মতের কম হুজুরকে তার মোতাহাম্মুল ছিলেন না তাহাম্মুল করার মতো তাপাস কিনা ছিল না যদি থাকত তাহলে আল্লাহ আল্লাহটা পাথর নষ্টাটা আল্লাহ কোনো না নাজল করতেন না কিন্তু উন্মতের সব বরদাস্ত করতে পারতেছে না আল্লাহ শান্ত হয়ে দিতে আমাকে আপনাদেরকে এটাই বুঝানোর উদ্দেশ্য আমার মানে ব্যস্ত যে উম্মত চোখের পানির বিনিময়ে অজুদে আসছে সেই উম্মত জিব্বার চোষা নাতিদয়কে সিদা নিবারণ করায় অজুদে আসবে সেই উম্মতের জন্য কলিজার টুকরা তালাক পর্যন্ত সহ্য করত যে উন্মতের জন্য কলিজার টুকরার হামের তাকে খাওয়া পর্যন্ত সহ্য করত যে কলিজার উন্মতের জন্য কোনদিন আরামের পিছনে শুয়ে রাখেন না আম্মাজান মনে হয় না সমাজে লেখা আছে আম্মাজান ময়দার রুটি নিয়ে চোখের পানি ছড়াইতে তাই না কি বলেন সমাজে লেখা আছে না ময়দার রুটি নিয়ে আম্মাজান চোখের পানি ছড়াই যে মোহাম্মদ রসুল্লাহ কোনদিন ময়দার রুটি চেখা দেখেন সেই উম্মতকে অযুগে আনছে আর সেই উম্মতকে অযুগে আনার পরে সারা জীবন নিজের চোখের পানি দিয়ে সচল করতেন আর মৃত্যু লগ্নে চোখে পানির মাধ্যমে উম্মতকে আল্লাহর হওয়ালা করে দেবে আর আল্লাহ ওয়াদা করছেন আমি আপনার উম্মতকে একা একটি ছাড়ব না যিনি কবরও ক্রন্দন করতেছেন জানি না হজরত ওই মহলে ছিল কিনা দারুলুম দেওবন্দের দস্তারবন্দি হয়েছিল মামিবাগে ঠিক না চৌরানব্বইতে মনে আছে আপনাদের আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দুল মোহতামিন মরগুবুর রহমান সাহ রহমতুল্লাহ আলাই আশাদ মাদানি আরো দারুল দেওবন্দের সবাই উপস্থিত ছিল আমি তখন পাকিস্তানে পড়াই আমি ছুটিতে আসছি চৌরানব্বইতে আমি বিয়ে করছি ছুটি মানে বিয়ে করতে আসছি ওই দিন আমি ওই মজলেসে ছিলাম মাগরীবের পর কেননা আমার বাসা থেকে সোজা রাস্তা যায় ওই ময়দানে লাগে আবুল হোটেলের সামনে একটা ময়দান আছে ওই ময়দানে হয়েছিল আরশাদ ময়দানি আসাদ ময়দানি রহমতুল্লাহ আলহ একটা খোয়া বর্ণনা করছিল বাংলাদেশের ওলামাদেরকে সম্বোধন করা যে আমার কাছে এক জামাত নকল করতে হুজুর ইসলামকে হাকিমের কাবায় তারা ক্রন্দন অবস্থায় পাইছে তারা জিজ্ঞাসা করতে ইয়া রসুল্লাহ আপনার কান্নার কারণ কি বলে আমি আমার বাংলাদেশের ধুলাবালা মুসলমানদের জন্য কাঁদতেছি আমার বাংলাবান বাংলাদেশের পুরাতলা মুসলমানদের এনজিওরা ইমান হরণ করে নিয়ে যেত আমাদের কিতাব লেখায় কি হবে আমাদের টাকাইয়ে কি হবে আমরা তো কিতাব লিখতেছি রাত হয়ে না মাপ চাই আমরা তো তাকারির করতেছি আর ওরা তো দূর তো দূর যায়া ব্যক্তি তো ব্যক্তি যায়া খালি ওই দেহের মাসুম নারীদেরকে বুঝা বুঝা ওই জায়গায় পৌঁছে দিতে আল্লাহর পরে যদি কেউ মাসুদ হইত তাইলে স্বামী মাসুদ ছিল ওরা ওইখানে মিশনকে পুরায় দিতে পৌঁছায় দিতে বাংলা ঘরে থাকবো না স্বামীর কথা মানব না সাথে আল্লাহ রসুল বলতে আপনারা জানেন যে সবচেয়ে বেশি জাহান্নামে মহিলা যাবে আর সর্বপ্রথম কারণ সেটা হাতিতে বলছে তার পূর্ণাল আসির বা তুফিরনাল আসির এই জন্য মেরে দোস্ত আপনাদের দুয়ারে আমাদের আশা আশা আর এটা আমাদের ভয় আমরা কমই মাদ্রাসাকে নিজের বাড়ি মনে করি অন্যের কাছে যাইতে আমরা ইতস্ত বোধ করি ওইখানে জুতা মানলেও আমাদের চামড়া সোয়া যায় কিন্তু নিজের বাড়িতে ফুল মারলেও সায় না ওটা দিলে লাগে কমই মাদ্রাসা আমাদের কমই মাদ্রাসা এটা আমাদের ঘর আমরা মনে করি এটা আমাদের আমরা আমাদের বাড়িতে আসি দোস্ত আপনাদের কাছে আসার উদ্দেশ্যই মোহাম্মদ রসুল্লাহ চোখের পানি ছড়তেছে আর আমার কাছে রেওয়ায়ত আছে কেমতের মাত্র মোহাম্মদ রসুল্লাহ কানতে কানতেই জিবরিল যখন পল মারবে লম্বা রেওয়াজ নকায় কামিয়ার পূর্বে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাতুল মৌ তিনজনের ভিতরে জিবরিলের স্থান কান্দবে তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ কি বলবে এখনই তো ইসরাফিলকে হুকুম হবে শিলায় কু দাও উনি শিলায় কু দিবে আমাকে হুকুম হবে মোহাম্মদুর রসুল্লাহকে মকামে মাহমুদে নিয়ে আসো কিন্তু আমার মৃত্যুর পরে আমি ভুলা গেছি না কি তু আইনা কবরুহু তার কবর কোথায় আমি বুঝা দিচ্ছি তিনজন বলবে ফাঁসালির আর তুমি জমিনকে জিজ্ঞাসা করো জমিনে তো ওনার কবরকে অধিয়ত রাখবে উনি জমিনকে জিজ্ঞাসা করবে জমিন বলবে তার চাপটা নিয়ে চাপটা বানাচ্ছি আমাকে এরকম ছানা ছানতে প্রথম সিনায় ফুটে আমিও বুঝা গেছি কবর কোথায় তৃতীয় সিঙ্গার কু হবে আল্লাহ হুসেনের কবর থেকে নূর বাহির করবে এজন্য আমি বলি নূর অলিন কবরই শোভা পায় আজকে আর সুগ্রাম অলিন কবরই আজকে শোভা পায় নবীর কবর থেকে কখনো নূর বাহির হওয়া দুনিয়ার জগতে শোভা পায় না কেননা বাহির হইলে দুনিয়ার দুনিয়া থাকবে না থাকবে নাকি নবীর কবরে নূর আজকে মোতাহাম্মদ না ওই দিন বাহির হবে চিদিনা তার চিনবে হুকুম হবে আসবে পরকে মারবে আর বলবে তুমি হাবিবার রহমান আল্লাহর বন্ধু ওঠেন আল্লাহ রসুল উঠবে ইয়াকুব ওয়াবকি ওয়াকুল ওয়ার হালিয়া উঠবে কামতে কামতে আর বলতে বলতে জিবরিল তারাক্তা উন্নতি আলা সফি জাহান্নাম وجئتني لتخبرني জিবরিল আমার উম্মতকে জাহান্নামের কিনারে রেখা তুমি আমাকে উঠাইতে আসো জিবরিল কসম খায়া বলবে ইস্তাতিল্লাহ ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদ ইল্লা আনতা ফাইনা সাআত উম্মতক আলা শাকিল জাহান্নাম আপনার উম্মতকে আমি কোথায় জাহান্নামের কিনারে রেখা আসলাম উম্মতের জন্য দোস্ত উম্মতাকে নবীর শূন্যদের কদর নাই নবীর শূন্য আজকে উম্মতের কাছে নবীর শূন্য আল্লাহর হুকুম নবীর শূন্যকে তারা দেখতে পারে না নবীর শূন্য বিদ্বেষী হয়ে গেছে নবীর মোকাবেলায় দ্বারা তারা মেরে জানিও মেরে জানিও মেরে আপনাদের কাছে আমার দরকার আমাদের দরকার এই জন্যই এক দুনিয়া এখন করবে রমজান মাসে আলহামদুলিল্লাহ এটা আপনাদের তোয়া যে আমাদের সাথ আছে এতে কোনো সন্দেহ নাই আপনাদের তোয়া আমাদের সাথ আছে এটারই আমরা আপনারা তোয়া করতেছেন এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশকে দুইভাবে ভাগ করতে ওরা অবাধ্য আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই এই কিজনে কাকরাইলে এত ভিড় হতে হতে পারে সাবার রমজানে হয় কিন্তু রজবের আগেই কাকরাইলে পা রাখার জায়গা নাই এরকম আমার জীবনে আমি দেখি নাই এখন আপনি যা দেখেন এসবের পরে যা কাপড়াইলে বারিন্দাও আপনি টাকা পাবেন না মাদ্রাসার বারিন্দাও এক জগৎকে আল্লাহ চাইনা নিয়ে আসতেছে কিন্তু মেরে দোস্ত সব চুহালা চুহালা চুহালা যদি এরা এদের অবস্থায় থাকে তাহলে আজকে যেরকম আমরা মাঝে মাঝে এদের আচরণে দুঃখ পাই তো আমাদের দুঃখ আরো বাড়বে কমবে আর যদি আমরা এদের কাজ দেই এই মজমার ভিতর যদি একজনও আমাদের মাদারের পিতা মোদার রেশি বা তোলাবাকে যদি আমরা চুপ করে দিতে পারি এদের হাতের ছোঁয়ায় ইনশা আল্লাহ সুন্না ইনশা আল্লাহ এদের মোটা জাহালত কমসে কম মোটা জাহালত হলে হবে আর এলএমের সরকার রব্বত এদের দিলের ভিতরে পয়দা হবে আল্লাহ রসুল বলতে এক জমানে আসবে আমার উম্মত ইয়াসিন রুমিনাল ফোকাহা ওয়াল মোলাকা জায়গা যাবে পছন্দ করবে প্রয়োজন মনে করবে প্রয়োজন মনে করবে না নতিজা কি দাঁড়াবে রুজু মিনা দুনিয়া ইমান ইমান দুনিয়া থেকে ওলামা বিদ্বেষী আর ওলামায় হক বিদ্বেষী কুফর পেতে কোন সন্দেহ এই জন্য আপনাদের দুয়ারে আসা উন্মতের হালের দিকে তাকায়া উন্মতের অবস্থার দিকে তাকায় আর এর ভিতরই আমাদের পাকা হয়ে গেছে মেহান্ন করতে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপরে কোন চ্যালেঞ্জকে মোতাবেক করবে না আর যদি তা না হয় মেরে দোস্ত মেরে দোস্ত বাপে বেড়ে চুটি চুর লাগাইতেছে পরে স্কিম তালাশ করতেছে কিভাবে কিভাবে কিভাবে কিভাবে কিভাবে ওরা চাইতেছে যদি সাউরুল আবিয়ার ছায়া ফেলতে পারি তাইলে পাখিগুলা খাওয়া আমাদের জন্য কোনো ব্যাপারই না এটা তো সহজ হয়ে যাবে যার প্রবাদ বাক্য উকিল তু ইয়মা উকিলা সাউরুল আবিয়াস আর ওরা জানে সাউরুল আবিয়াস কে এদেরকে যদি খায়া ফেলতে পারি তো বাকিগুলা খাওয়া আমাদের ওটা তো সেকেন্ডের ব্যাপার ওগুলাকে খাওয়া আমাদের পুরো ব্যাপার না কিন্তু সবচেয়ে বড় হলো সাদাকে খাওয়া যায় কি করে এই জন্য স্কিমও চালাইতেছে এই স্কিম থেকে যদি হেফাজত আমাদের একমাত্র বেড়ে দোস্ত সিক্রেট কথা আপনাদেরকে বলতেছি বাধ্য যদি কারো কাছে চলে যায় কোন ব্যবস্থা যদি নিয়ে যায় নিয়ে যেতে পারে তত্ত্বাবধায়কের সময় আমি এক জায়গায় দুইবার বয়ান করছি তার চিপ আমাকে বলছিলেন মুক্তি সাহ আমাকে বুঝানোর কোন প্রয়োজন নাই আপনি আপনার ওলামায় গ্রামকে বলেন তারা যেন আমাদের জাতিকে বুঝায় জাতি যদি আপনাদের পক্ষে চলে যায় তাহলে আমাদের করার কিচ্ছু থাকবে না আমরা তো হুকুমের গোলাম ওই দিন আমরা আপনাদের পক্ষে চলে আসবো আমরা তো হুকুমের গোলাম বিদায় আপনি বলেন খোদার ফসল ওই দিন থেকে আমি আমার মিশন মানুষ আর দ্বিতীয় পুরানের আয়াত আমাকে বসতে দেয় না ওটা আর গতকাল তো বলছি হুজুরের সামনে আর আজকেও আপনাদের সামনে বলতেছি ওই পুরানের আয়াত আমাকে বসতে দেয় না যে নবীরা এত কোরবানি করার পরেও কাজ করায় দাঁড়াইতে হবে আর আমরা নবীদের দুই দিক থেকে সার্টিফিকেট ইয়াফতা হওয়া নবীর থেকেও সার্টিফিকেট পেয়েছি আল্লাহর থেকেও পেয়েছি ঠিক না পাই না এটা আল্লাহর থেকে তো পাইছি আমরা দুই দিক থেকে হয়ে একদিকের থেকে ওয়ারাস না আমি সবুজ ফরুজ হিসাবেও পাই আর আসাবা হিসাবেও পাই দুই দিক দিয়ে পায় একটা বাতিল করার মতো কোনো প্রতিবাদ নেই কি বলেন না কোনো ফরায়ত্ব নেই আমরা তো কোনো দিক দিয়েই পাইছি যখন কোনো দিক দিয়ে আমরা পাইছি তো মেরে দোস্ত এত বড় কোরবানি দেওয়ার কোনো যদি কেমন আর মুসা যদি নোয়াল ইসলাম যদি সবচেয়ে লম্বা দাঁড়ায় তো আমি নজরুল ইসলাম আমাদের দিন আল্লাহ তার করাবে না এটার কি প্রশ্ন হইতে পারে কি সপ্তাহিত আছে যে আমাকে কার করাবে না এত বড় দৌড় এত বড় দৌড় সাড়ে নয়শো বৎসর তারপরে সবচেয়ে বেশি লম্বা আমাদের মাঠে দাঁড়াবে আমার কাছে প্রশ্ন এটাই যে আল্লাহ দৌড়ের সীমানা কোথায় তুমি আমাকে একবার দেখাও তো আমি ওই পর্যন্ত একটা দৌড় দিয়া এটা তো বলতে পারবো যে এই দৌড়ের সীমানায় চলে আসছি আর আমাদের মাঝে প্রশ্নের সম্মুখীন হতে হবে না তোকে আপনার জিজ্ঞেস করবেন সেইখানে উ বলার ক্ষমতা আপনি ছিনেন জাকারিয়াকে উ বলারও তো ক্ষমতা আনছেন মাসের কাছে চল্লিশ দিন তার পুরো প্রশ্ন সাইয়দুল আম্বিয়া নয় কিলোমিটার দৌড়াইছে আর পয়সা গেছে আবার দৌড়াইতে বাধ্য হইছে দৌড় দিতে বাধ্য হইছে আবার পয়সা গেছে এরকম নয় কিলোমিটার দৌড় তারপর আপনি কাজ করে দাঁড়া করাবেন তাইলে সীমা সীমারেখা কোথায় আল্লাহ এই আয়াত আমাদেরকে আমাকে বসতে দেয় আপনাদের সুয়ার ওই জন্যই আসতে গেলে তোলাবা এজামের কাছে ওদের খান অসাধেদা গ্রামের কাছে ওদের খান একটু যদি আমরা ফিকির করি চিন্তা করি আর রমজানের আপনাদের তকনিকি বক্তব্য চাই না রমজানে লম্বা ছুটি হবে হজরত আসাদা গ্রামের কাছে দরকার লম্বা ছুটি হবে আর এই সাত দিনের ছুটির পরে চেহারা শোনা যায় না বাড়িতে যাওয়ার পরে কি বলেন যে নুল রয়ে গেছে মাদ্রাসায় সাত দিন পরে আসলে মনে হয় চেহারা বিগড়ে গেছে না কি বলেন যদি আর ওই দেড় মাস দুই মাসের পরীক্ষা পড়া ছুটিতে বাড়িতে যদি এরা চলে যায় তাহলে যে মহল চতুর্দিকে মাহলের গ্রাস যদি হয়ে যায় তাহলে এক বৎসরের পুরা মেহান্নত মাহল প্রায় না করা যায় এই জন্য এদের মেহান্নত যদি উন্মতের উপরে রেখা যায় তা এদেরও হেফাজত হবে উন্মতেরও ইমান আর আমলের হেফাজত হয়ে যায় এই জন্য দরকার ওটা আমার শেষ এখন তস্কির হজরত আফাতে কেরাম করবেন না আমরা করব আপনারা যদি জিম্মাদারি নিয়ে নেন যে আমরা আমাদের প্রত্যেকের ক্লাসে আমরা জিম্মাদারির সাথে আমাদের ছেলেদের তাস্কির আমরা করব আর আমরা আমাদের জিম্মাদারিতে কাকরাল পর্যন্ত পৌঁছাব যদি এটা আপনাদের পক্ষ থেকে হয় তাহলে তো আমরা দোয়া করে উঠতে পারি কি বলি হ্যাঁ কিন্তু আমরা আপনাদের এখানওয়ালাদের